الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهة وفي رواية أمور مشتبهات وفي رواية أمور مشتبهات আল্লাহর মাহবুব এর সাথ করেন শরীয়তের বেশ কিছু বিধান অনেক বিধান শরীয়তের হালাল করা হয়েছে স্পষ্ট হালাল কাতইভাবে হালাল আবার অনেক শরীয়তের বিধান হারাম করা হয়েছে স্পষ্টভাবে কাতি অকাট্যভাবে হারাম আবার হালাল আল হারামের মাঝে অনেক শরীয়তের বিষয়বস্তু আছে যা অকাট্যভাবে হারামও বলা যায় না অকাট্যভাবে হালালও বলা যায় না বরং হালাল হারাম উভয়টার সম্ভাবনা বিদ্যমান এই কারণে ওলামারা ফোকাহারা ইস্তেহাদ গবেষণা করার প্রয়োজন হয়েছে ইশতেহাদগতভাবে প্রত্যেক মুস্তাহেদের নীতিমালা তাদের উসুলকে সামনে নিয়ে কোরআন হাদিসের আলোকে তারা ওই মাস আলা সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছেন কেউ জায়েজের পক্ষে দিয়েছেন কেউ না জায়েজের পক্ষে দিয়েছেন কারণ বিষয়টির ভিতরে উভয়টি এহতেমাল আছে সম্ভাবনা আছে এটা খুব জটিল বিষয় পরিষ্কারভাবে যেগুলো আল্লাহ হালাল করছেন তাতে সমস্যার কিছু নাই ওলামাদের গবেষণারও বেশি দরকার নেই পরিষ্কারভাবে যেগুলো হারাম করছেন তাতেও ওলামাদের কোনো ঝামেলা নাই কিন্তু আল্লাহ রসুল বলেন যে কেয়ামত পর্যন্ত মানব জাতির আধুনিক যুগে অতীত বর্তমান ভবিষ্যতে এমন এমন কিছু মাসালা মাসাইল আসবে যার শরীয়তের আলোকে সিদ্ধান্ত নেওয়াটা এস্তেহাদের প্রয়োজন হবে গবেষণার প্রয়োজন হবে গবেষণা করতে গিয়া কোনো কোনো সময় বিষয়টি হারামের পক্ষে যাবে আবার হালালের পক্ষেও যায় উভয় দলিলের সাথে এই নতুন বিষয়টির সম্পৃক্ততা আছে তাই অকাট্যভাবে সকল আলেমরা কিছুই বলতে পারে না এটাকে কি হালাল বলবে না হারাম বলবে এই ব্যাপারে আমি গত কাল বিস্তারিত মুস্তাহিদিনদের নীতিমালা এস্তেহাদের নীতিমালা এই হাদিস কেন্দ্রিক যে সমস্ত বিষয় ফোকাহারা পেশ করেছেন তার মোটামুটিভাবে আমি আলোচনা গতকাল করে ফেলছি আজকে একটা বিশেষ বিষয়ে আলোচনা করব ওই উসুলের নীতিতে নীতির আলোকে বলেছিলাম যদি আসল মাসলাটা হালাল এবাহাতের হয় আর মাসলাটার গবেষণার ভিতরে জায়েদের পক্ষেও দলিল থাকে না জায়েদের পক্ষে দলিল থাকে দলিল যদি সমান সমান হয় উভয় পক্ষে জায়েজ না জায়েজের পক্ষে তাইলে সিদ্ধান্ত দিতে হবে আমল করতে হবে না জায়েজের উপর সমান হইলে আর যদি জায়েজের পক্ষে দলিল মজবুত হয় না জায়েজের পক্ষের দলিল একটু দুর্বল হয় যাকে শোভা বা সন্দেহ বলা যায় আর মাসলা এটা জায়েজের আসলুল এবাহা মৌলিকভাবে শরীয়তে এটা মোবা মোবা সংক্রান্ত বিষয় সেই ক্ষেত্রে জায়েজের উপরে চলা যাবে আমল করা যাবে ফতোয়া দেওয়া যাবে কিন্তু না জায়েজের সন্দেহ থাকার কারণে ওটাকে বর্জন করা ভালো উত্তম ওয়াজিব না বর্জন করতে পারলে ভালো কারণ না যায়দের একটা সম্ভাবনা তো আছে সম্ভাবনাটা আবার দলিল ভিত্তিক যুক্তিগত অযৌক্তিক না দলিল আছে তো এইভাবে আমি গতকাল বেশ কিছু নীতিমালা প্রদান করেছিলাম আজকে এই শেষ নীতিটার উপরে দলিল সমান হোক অথবা একদিকে হালালের পক্ষে দলিল মজবুত হোক হারামের পক্ষের দলিলে কিছু থাকুক সেই ক্ষেত্রে জায়েজের পক্ষে যাওয়াটার অবকাশ আছে কিন্তু না জায়েজ মনে করি এটা বর্জন করাটা উত্তম মুস্তাহাব তাকওয়ার প্রমাণ এর একটা বিতর্কিত মাসলা আজকে আপনাদের সামনে পেশ করতেছি এই নীতিমালার উপরে আমাদের বর্তমান যুগের ডিজিটাল ক্যামেরার ছবির বিষয়ে আলোচনা করা যায় যেহেতু এই বিষয়টা বহু আলোচিত সর্বমহলে এটা নিয়ে ফতোয়া চলতেছে বিভিন্ন কথা চলতেছে তাই আমরা আজকে বুখারি শরীফের কিতাবুল বইয়ুর বাবুন আল হালাল উবাইয়েন আল হারাম উবাইয়েন ওয়াবাইনা হুমা উমরুল মুস্তাবেহাত এই হাদিসের আলোকে বাবের আলোকে আমরা বিষয়টা একটু সবিস্তারে বোঝার চেষ্টা করতে চাই আপনারা জানেন এই ব্যাপারে আমার একটা বই লেখা আছে বাংলায় কোরআন হাদিসের আলোকে বিডিউ ছবির সরিবিধান যদিও এখন মার্কেটে নাই ইনশাল্লাহ আমরা প্রস্তুত করতেছি এটা ছাপবে আমি অতি সংক্ষেপে সকলের জন্য যেন চিন্তার খোরাক হয় কিছু এলমি ফেকি বিষয় সামনে আসে তাই এই বিষয়টাকে আজকে আলোচনা করতেছি অসংখ্য হাদিসের মধ্যে সহি সহি হাদিসে এই কথা আছে আল্লাহ রাব্বুল আলমিন ছবি যারা অঙ্কন করে অঙ্কন করায় তাদের উপরে আল্লাহ পাক লানত করেছেন তাদেরকে কেয়ামতের দিন বলা হবে আহাইউমা হালাক্তুম তোমরা যে ছবি অঙ্কন করেছো ছবি অঙ্কনের দ্বারা বোঝা গেছে আমি আল্লাহ একটা প্রাণী বানাইছি তুমি হাতে অঙ্কন করি ওই প্রাণীর মতো একটা ছবি আঁকিয়া তুমিও দাবি করতেছ আমিও মানুষ বানাইতে পারি প্রাণী বানাইতে পারি আমি আল্লাহর ক্ষমতা লইয়া অধিকার লইয়া টানা হেসরা করতেছ ঠিক আছে আমিও একজন মানুষ বানাইছি তুমিও মানুষটার ছবি শুরুর দিকে দেখিয়া পাথরের ভিতরে খোদাই করি একটা মূর্তি বানাই ফেলাইছো হুবহু এটার মতো লাগে তুমি কাগজে আট করিয়া চামড়ায় আট করিয়া অবিকল লোকটাকে এখানে বসাই দিছ আমি একটা বানাইছি তুমি একটা বানাইছো আমার প্রাণীর মধ্যে তো আমি বানাইয়া প্রাণ সঞ্চার করেছি এখন তুমি তোমারটার ভিতরে আজকে প্রাণ ডালো আল্লাপাক এই কথা বলবেন হাদিসের মধ্যে আছে এই ব্যক্তি কোনোদিন ছবির ভিতরে প্রাণ দিতেও পারবে না আর আজাব গজব বন্ধ তার উপর থেকে হবে না কঠিন ধমক আজাবের কথা লানত অভিশাপের কথা তাসবির বা ফটু সম্পর্কে এসেছে দুনিয়ার কোনো মুসলমান আলেম নন আলেম কেউ এটাকে অস্বীকার করার উপায় নেই এটা আমার প্রথম কথা এটা খুব মনের মধ্যে দিলের ভিতরে গাঁথতে হবে কিন্তু বিষয়টা বুজার দরকার রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম ছবি অঙ্কনকারীদের উপরে এত বড় লানত করলেন আল্লাহ লানতের কথা ঘোষণা করলেন কঠিন আজাবের কথা ঘোষণা করলেন কোন ছবির ব্যাপারে আল্লাহর নবী এই কথাটা বললেন ছবি কাকে বলে ছবিতে আরবি ভাষায় বলা হয় তাসবির সৌরাতুন মান সাউয়ারা উল্লেখ্য এখানে প্রাণীর ছবি উদ্দেশ্য গাছপালা তরুলতা নন প্রাণীর ছবি নিয়ে কোনো আলোচনা এটা জায়জ বুখারি শরীর ভিতরে এই ব্যাপারে বেশ কিছু হাদিস এসেছে হাদিসগুলো সবাই জানেন আমি এখন বলার দরকার নাই মূল বিষয়টা আমি পরিষ্কার করতে চাই আল্লাহর মাহবুবের দার জামানাতে দেখা যায় দুই প্রকারের ছবি আরব জাহানের প্রচলন ছিল একটা হলো মাটি দিয়া পাথর দিয়া বা পাথরের মধ্যে খোদাই করিয়া ভাস্কর্য করা অর্থাৎ মোজাসম ফটো ঘোড়ার মূর্তি মানুষের মূর্তি মাটি দিয়া বানায় না হুবহু একটা এই প্রাণী বানাই ফেলছে এটাকে সৌরায় মোজাসামা বলে বর্তমান দুনিয়ার মধ্যেও আছে অনেক মানুষকে ছবির আকারে পাথর দিয়া ছবি বানাইয়া হুবহু লোকটা বানিয়ে রাখছে বড় বড় মূর্তি ফটো দিয়া রাস্তার চৌরাস্তার মধ্যে স্থাপন করা হয়েছে এই ছবি রসুলের যুগে ছিল আর এক ছবি ছিল কাগজে চামড়ার ভিতরে প্রাণীর হুবহু ছবি অঙ্কন করা যেটাকে আর্ট বলা হয় আর্ট করা বুখারি শরীর মধ্যে একটা হাদিস আসছে এক সাহাবি হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস নাকি আবদুল ইবনে ওমরকে বলছেন জাহাজরাত আমি তো কাগজের মধ্যে চামড়ার ভিতরে ছবি অঙ্কন করিয়া ছবিগুলা মার্কেটে বিক্রি করি এইটা আমার পেশা এটা আমার উপার্জনের ব্যবস্থা এই ব্যাপারে আপনি ফতোয়া দেন তিনি বললেন আমি নিজের পক্ষতে কিছু বলবো না আমি রসুলের কথাটা শোনাই দেব তখন ওই হাদিসটা শোনাই দিলেন যে আল্লাহ লানত করছে ফটু অঙ্গনকারীদের উপরে কেয়ামতের দিবসে বলবে প্রাণ দাও প্রাণ দিতে পারবে না আজাবও বন্ধ হবে না এটা শুনিয়া ওই লোকটা ভয়ে কম্পিত হইয়া নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল যেন মারা যাবে তখন সাহাবিয়া রসুল বলেন ওয়াই হাক আরে শোনো মিয়া তুমি এমন ভয় পাই গেছ তার মানে তোমার উপার্জনের একমাত্র ব্যবস্থা এটা এটা বন্ধ হয়ে গেলে তুমি চলবা কেমনে আবার এটা করতেও পারবা না এটা উপরে এত লানত তা আমি একটা বলি ইন আবাইটা যে তোমার ব্যবসা করতেই হয় ছবি দিয়া তাইলে তুমি গায়ের জিরু প্রাণহীন বস্তুর আকৃতি আর্ট করে করে সিনারি আর্ট করে করে ওটা বিক্রি করো যেখানে প্রাণীর ছবি থাকবে না এটা বিক্রি হয় যাই হোক আরবিতে তেমসাল বলা হয় মূর্তিকে ভাস্কর্যকে আর এটাকে সুরা বলা হয় যেটা আর্ট করা হইত দুই প্রকারের ছবি নবী আলাই ইসলাতামের জমানায় ছিল আল্লাহ নবী ওহির মাধ্যমে আল্লাহ লানতের কথা ছবি অঙ্কনকারীদের উপরে ঘোষণা করছেন তখন কিন্তু যেটাকে আসৌরাতুর শামসিয়া বলে আরবিতে ফটোগ্রাফির ছবি যেটা রিলে করি ছবি করিয়া সব ছবিগুলোকে নেগেটিভের মধ্যে রিলের মধ্যে ঢুকাইয়া এটা প্রিন্টে দিলে প্রিন্ট হইতো আজ থেকে দশ পনেরো বছর আগেও এই ছবি বাংলাদেশে বিশ্বের মধ্যে ছিল বা এখনও আছে ওই ফটোগ্রাফি এইটাও নবীর যুগে ছিল না আর বর্তমান আধুনিক যুগে ডিজিটাল ছবি যেখানে নেগেটিভে নাই রিল নাই সিডির ভিতরে ডিস্কের মধ্যে হার্ড ডিস্কের মধ্যে মেমোরির মধ্যে সংরক্ষণ করা হয় আবার স্ক্রিনে দেখা হয় এটাকে ডিজিটাল ক্যামেরার ছবি বলা হয় এইটাও ছিল না হাদিস যখন রসুলের জোবানে প্রকাশ হয়েছে তখন ছবি ছিল দুই রকমের পরের দুই রকমের ছবি কিন্তু ওই যুগে ছিল না এটা আধুনিক বিজ্ঞানের আবিষ্কার প্রথম যুগের যে দুইটা ছবি ছিল বললাম যে হাদিসে লানত বুখারির মধ্যে আছে সব কিতাবে আছে এই হাদিসের একজন রাবি হলেন মোহাম্মদ ইবনে কাসিম ইবনে আব্দুর রহমান আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান ওনার ছেলে মোহাম্মদ ইবনে কাসেম কাসেম এ কাসেম যিনি হাদিসের মাদারে সনদ ওনার মাঝাব ছিল রসুলের লানতের যে কঠিন কঠোর হাদিসের কথা আসছে এইটা তেমসাল মা লাহু হইলুন যেই ফটুর ছায়া আছে ছায়াওয়ালা ওই ফটু উদ্দেশ্য কাগজে অঙ্কন করলে এটার ছায়া নাই কাগজের ছায়া আছে ভাস্কর্য করলে ওটার ছায়া আছে রৌদ্র এদিক থেকে আইলে এদিকে ছায়া পড়বে লানতের হাদিস ছবি অঙ্কনকারীদের এই হাদিসের মদারে সনদ যিনি কাসেম ইবনে মোহাম্মদ আমি বল বলছি মোহাম্মদ ইবনে কাসেম না কাসেম ইবনে মোহাম্মদ ইবনে আব্দুর রহমান ওনার নিজের মজহাব ছিল শুধু তেমসাল শরীরওয়ালা যেটাকে ভাস্কর্য বলে শুধু এইটাই এই হাদিসের মতলব হারাম ছবি হাতে অঙ্কনকারী ছবিটা রসুলের এই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত না তাই এটার দ্বারা গুণা হবে না এটা একজন তাবেইনের মতামত তবে এটা বেশি আলোচনার বিষয় এই জন্য হইছে ওই হাদিসে হারাম যেটা হারাম ছবির হাদিস লানতের হাদিস এই হাদিসের বর্ণাকারীর মূল ব্যক্তি তিনি ছিলেন তবে অন্যান্য তাবিন একরাম বলছেন এইটাও ছবি এইটাও ছবি উভয়টা হারাম কাসিবিনে মোহাম্মদের সঙ্গে অন্যরা এত্তেবাক করেন নাই সমর্থন করেন নাই তারা বলছেন রসুল বলছেন সুরা সাউওয়ারা তাসবির ফটো তো এটাকে বলে হাতে অঙ্কিত এটাকে আর্ট করা এটাকে বলে এটা বাদ যাবে কেন এক কথা আর একটু আগে হাদিস শুনলাম একজন হাতে অঙ্কন করে করে ছবি বিক্রি করত একটু আগে না বললাম এই হাদিসও বোঝা যায় সাহাবায়কেরাম এটাকে ভাস্কর্যের উপরে সীমাবদ্ধ মনে করতেন না হাতের অঙ্কনে ছবি এগুলাকেও হারাম মনে করতেন তারপর জিনিসটা জানায় রাখলাম যে পূর্বের যুগ থেকে তাবিনের যুক্তিও কিছু একতলাপ ছিল হাতের আট করা ছবি হারাম নয় মোহাম্মদ ইবনে কাসেমিন কাসেমিনে মোহাম্মদের দৃষ্টিতে যদিও অন্যদের দৃষ্টিতে ওইটাও হারাম এটাও হারাম ছিল যাক এটা ওই জমানের কথা আধুনিক বিশ্বে এই দুই প্রকারের পটুর পরে একটা নতুন মেশিন আবিষ্কার হয়েছে ক্যামেরার নামে যে ক্যামেরাতে নেগেটিভ থাকে কালো কালো নেগেটিভ থাকে আলোর মধ্যে আমরা তাকাইলে দেখবা তোমার ছবিটা ভিতরে দেখা যাচ্ছে ছোট আকারে নেগেটিভ একশো না কয়টা ফটো ধরতো একটা ইয়েতে বাস রিল শেষ আর ফটো হবে না এটা প্রিন্টে ধর প্রিন্ট হইয়া আসক নতুন আরেকটা কিনতে হবে এটাকে যে কি বলে আর শামসিয়া ফটোগ্রাফি ফটো এইটা নতুন যোগ হইল এটা যখন যোগ হইছে তখন ফোকাহে মুস্তাহিদিনের যোগ ছিল হানফিয়া ছিল মালিকিয়া সাহাবিয়া হাম্বলি সবাই অর্থাৎ এই ক্যামেরা আবিষ্কারের বহু আগে চার মজাবের মজাব সৃষ্টি হয়ে গেছে বড় বড় মুস্তাহিদিনরা ইস্তেয়াত করেছেন অনেক মাস্টার জাতি সমাধান দিচ্ছেন দেখা যায় এই নতুন ফটোগ্রাফি নেগেটিভওয়ালা রিলওয়ালা এইটার ব্যাপারে ওলামা একরাম আহনাফ এটা কেউ হারাম বলছেন ইমাম মালেকও হারাম বলছেন নেই ইমাম শাহিও হারাম বলছেন ইমাম মালেক রহমতুল্লাহ দুটা মত পাওয়া গেছে একটা হইল রিলের ওয়ালা ছবি যেটা এটা হারাম ছবি নয় এটাকে মানুষ ছবি বলে হাদিসের বাসায় যাকে ছবি বলে যার উপরে আজাব গজব আসার ধমক দেওয়া ধমকি দেওয়া হয়েছে লানত করা হয়েছে সেটা ওই ছবি না ইমাম মালিকের মজাবে দুইটা মত কে বলছেন এটা হারাম আর অনেক বড় বড় মালিকী মজাবের ওলামা একরাম তারা বলছেন এটা হালাল বৈধ তেমনিভাবে ইমাম আহমদ বিন হাম্বলের মজহাবেও আল্লামা ইবনে কুদামা মুগনি কিতাবের মধ্যে ব্যাখ্যা এনছেন ওনাদের মধ্যেও দেখা যায় নেগেটিভওয়ালা ফটো নিয়া একতলাব আছে কিছু হাম্বলি ওলামারা এটাকে জায়েজ বলছেন হারামের অন্তর্ভুক্ত না হাদিসের অন্তর্ভুক্ত না এটা গুণা হবে না আবার অনেক হাম্বলি মজাবের ওলামারা কি বলছেন যায় না জায়াজ বলছেন তাইলে আমরা ফটোগ্রাফির ব্যাপারে নেগেটিভওয়ালা ফটির ব্যাপারে দেখতে পাচ্ছি মজাবগত ব্যবধান আছে একতলাফ মালিকি মজাবে দুই মত হাম্বলি মজাবিদ দুই মত এবং মালিকি হাম্বলি হাম্বলি আর মালিকি মজাবে একাধিক মত হওয়ার কারণে প্রায় আরব জাহানের বড় বড় অনেক আলেমরা এটাকে জায়েজ বলে দিচ্ছেন এটা হারাম না আমি এখন কনফোটুর কথা বলতেছি নেগেটিভওয়ালা ফোটোর কথা বলতেছি সৌদি আরবের শেখ বিনবাজের পরে যার স্থান অনেক বড় আলিম ছিলেন আল্লামা শেখ মোহাম্মদ ইবনে সালে আল ওসাইমিন শেখ সালুস শেখ আহমদ আল খতিব শেখ আহমদ মোহাম্মদ জামাল আর শেখ মোহাম্মদ খিজির হোসাইন শেখ আজহার হোসনাইন মোহাম্মদ মখলুফ মিশরের মুফতি শেখ মোহাম্মদ নজিব আল মতেরি শেখ মোহাম্মদ মোতাওয়াল্লিয়া সারাবি বহুত বড় আলেম মিশরের শেখ সৈয়দ সাবেক ফ্যাকুসুন্নার মোসান্নেফ এরা সহ আর কত বলবো অসংখ্য ওলামারা এটাকে জায়েজ বলছে বাস তারা হাতে অঙ্কনকৃত ফটো আর ভাস্কর্য যেটা মূর্তি এই দুইটার উপরে হাদিসের না জায়েজ হওয়াকে সীমাবদ্ধ রাখছেন নেগেটিভওয়ালা ফটোকে তারা হাদিস থেকে বের করে দিয়েছেন যে এটা হারাম ছবি না কিন্তু ভারত উপমহাদেশের হক্কানি ওলামায় কেরাম ওলামায় দেওবন পুরা ভারত বিশ্বে আমার জানা মতো কোন দেবন্দি আলেম ফটোগ্রাফি নেগেটিভওয়ালা এই ক্যামেরার ফটোকে হালাল বলেন নাই আমাদের আকাবেরিন সবাই এটা কি কি ফটো বলছেন হারাম দেওবন্দ দাউলম করাচি যা বিন্নুরি টাউন বাংলাদেশ যত বলবেন দেওবন্দি ওলামা যাদেরকে মানুষ ওলামায় হাক্কানি বলে কোনো দারুল এফতারতে কোনো মুফতির কাছে এটার বৈধতার ফতোয়া আসেনি কারণ কি জানেন আমি ডিজিটাল ক্যামেরা সম্পর্কে বলার আগে এই কথাটা শেষ করে দিই ছবিকে রসুল হারাম বলছেন লানত্বের কারণ বলছেন ছবি এত অভিশপ্ত হইল কেন কারণ কি ইল্লত কি আরেক ভাষায় ছবি হারাম হওয়ার ফটো হারাম হওয়ার কারণ কি শরীয়তে মনে রাখবা যতগুলো হাদিস ছবির উপরে এসেছে সব হাদিসগুলাকে মিলাইলে দুইটা ইল্লত পাওয়া যায় দুইটা আবার একসাথে না কেউ এটা ইল্লত বলছেন কারণ কেউ ওইটা কারণ বলছেন কেউ কে বলেছেন মফজিউন ইলা এবাদতিল আওসান অর্থাৎ নুয়াল ইসলামের জমানায় যেমন কতগুলা লোক তাদের পূর্বপুরুষকে মূর্তি বানাইয়া রাখছিল স্মরণ করি করি আবাদত করার জন্যে পরবর্তী প্রজন্মরা ওই মূর্তিগুলোকে সম্মান করা শুরু করছে নমস্কারের মতো হিন্দুদের মতো তার পরবর্তী আনেওয়ালারা শয়তানে একটা মন্ত্রণা দিছে মন্ত্র দিছে যে এইগুলা কেন তোমাদের গড়ে স্থাপিত জানো মূর্তিগুলা তোমাদের পূর্বপুরুষ এগুলা গড়ে স্থাপন করিয়া তাদেরকে সম্মান করত শ্রদ্ধা করত তোমরা কেন বসিয়েছ তখন নতুন প্রজন্ম এরা শয়তানের এই সমস্ত প্রবঞ্চনার শিকার হইয়া ওই মূর্তিগুলোকে সিদা করা আরম্ভ করে শিরিক করে ফেলছে গায়রুল্লার পূজা শুরু হয়ে গেছে এখান থেকে কিন্তু মূর্তি থেকে নিয়া সকল বস্তুর অঙ্কনের বিরুদ্ধে শরীয়ত আসছে যাতে সিরিকের পর্যায়ে না পৌঁছে রসুল যে ছবিকে হারাম বলছেন এজন্য ছবি যদি ফটো হালাল হইয়া যায় অনেক মানুষ তাদের বড়দেরকে পূর্বপুরুষদের ছবি অঙ্কন করে করে ভাস্কর্য করে করে রাস্তাঘাটে ঘরে আবাদতখানে রাখবে রাখলে নুয়াল ইসলামের কাউমের যে অবস্থা হয়েছে শিরিকের দিকে যাই গেছে নবীর উম্মত এরকম গায়ুল্লাহর পূজা শুরু করবে এই কারণে ছবির উপরে ওয়ারেন্ট জারি হয়েছে হারাম নিষেধাজ্ঞা জারি হয়েছে এখন কার ছবিকে পূজা করবে কোন ছবি পূজা করা করবে না এটা দেখে নাই শরীয় শরীয়ত বলছে যেহেতু সম্ভাবনা আছে বড়দের ছবি ভাস্কর্য পূজা করার তাই টোটালি এটাকে বন্ধ করে দেওয়া তাইলে গায়রুল্লাহর এবাদত করিয়া শিরিক করার আশঙ্কা আছে এই ইল্লতের কানে কারণে ছবিকে আল্লাহ রসুল হারাম ঘোষণা দিছে পাইছেননি একটা কারণ পক্ষান্তরে কিছু আলেমুল আমারা বলছেন যে না কারণ এটা না এটা হয়তো হ্যাকমত ইল্লত না মূল কারণ হইল কোন কোনো হাদিসে আছে মোজাহাতুন লেখাল কিল্লা আল্লাহ বলেন আমি খালেক আমি প্রাণী সৃষ্টি করেছি বানাইছি আমার হাতে কুদরতি হাতে এখন তুমি ছবি অঙ্কন করি বা মূর্তি বানায়া তুমিও দাবি করতে চাও যে তুমিও আমার মতো খালে হতে পারো আল্লাহর ফেল আল্লাহর কাজ সৃষ্টি করা সৃষ্টির ভিতরে আমি ছবি করিয়া অঙ্কন করি তার মধ্যে অংশ নিতে চাচ্ছি এটা এক প্রকারের সিরিক তাই আল্লাহর সৃষ্টি করা প্রাণীর সাদৃশ্য কোন প্রাণীর ছবি অঙ্কন করা এটাই আসল কারণ না যায় হওয়ার তুমি নিজে অঙ্কন করো আল্লাহর মাখলুকের সঙ্গে এটা মিলতে পারবে না আল্লাহ বানায় তুমিও বানাইতে চাচ্ছ তাহলে আল্লাহর ফেলের সঙ্গে আল্লাহর কর্মের সাথে তোমার কর্মের সাদৃশ্য হচ্ছে এটাকে বলা হয় মোজাহাতুন লেখাল কিল্লা আল্লাহর সৃষ্টির সাথে সাদিষ্ট গ্রহণ করা সাদিষ্ট গ্রহণ করা এই জন্য না যায় কথা বুঝতে পারছো কারণ দুইটাই কারণ এই দুইটার যেটাই বলো উভয় কারণ অনুযায়ী আলেম ওলামারা গবেষকগণ ছবির সংজ্ঞা করছেন যে কোন প্রাণীর আকৃতিকে আর্টের মাধ্যমে হোক ভাস্কর্যের মূর্তির মাধ্যমে হোক বা কোনো আধুনিক মেশিনের মাধ্যমে হোক যদি হুবহু তার আকৃতিকে ধারণ করিয়া এটাকে কোন বস্তুর ভিতরে স্থাপন করা হয় স্থায়ীভাবে তাইলে এটাকে পূজা করার সম্ভাবনা আছে তাইলে আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য হওয়ার কারণ বিদ্যমান পাওয়া যাবে তাই এটার নাম হলো হারাম ছবি বলেন তো একটু ভালো করে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানুষের সমাজে মানুষের পরিভাষায় তো পানির সামনে দাঁড়াইলে পানির ভিতরে আমার আকৃতি ছায়া দেখা গেলে কয় এটাও ছবি দেখা যাচ্ছে আমি দাঁড়াইলাম সূর্যের আলোর সামনে এখানে আমার ছায়া দেখা যাচ্ছে মানুষকে এটাও ছবি দেখা যাচ্ছে গ্লাস আয়নার সামনে আমি দাঁড়াইলাম আমার আকৃতি গ্লাসে ফুটি উঠছে কয় ছবি দেখা যাচ্ছে ছবি তো সবেই সবেই ছবি প্রশ্ন হইল কোরআন হাদিসে শরীয়তে যে হারাম বলছে সে ছবি কোনটা কি ভাই আয়নার ভিতরে ছবি দেখা যায় না দুনিয়ার ভিতরে কোন আলেম এমন সৃষ্টি হয়েছে ইতিহাস দেড় হাজার বছরের ভিতরে যারা বলছে আয়না দেখা যাবে না আয়নার সামনে দাঁড়িয়ে তোমার ছবি দেখা যায় এটা হারাম তাহলে দেখা যায় মানুষের ছবি বললে সেটা হারাম হয়ে যাবে এটা জরুরি না হারাম ছবির পৃথক স্পেশাল কতগুলা গুণাবলী আছে সংজ্ঞা আছে ওই সংজ্ঞা অনুযায়ী ছবি হইলে সেটা হারাম হবে কথাটা কি বুঝতে পারছো না বুঝতে পারো নি খুব গুরুত্বপূর্ণ কথা এটা আমি আপনাদের সামনে অনেক দলিল প্রমাণ পেশ করতে পারি যেগুলোর ভিতরে ছবি হারাম ছবি হওয়ার জন্যে যে ছবির উপরে নিষেধাজ্ঞা জারি সেটার জন্যে কোনো প্রাণীর আকৃতি কোথাও না কোথাও তার আকৃতি ধারণ করিয়ে স্থায়ী স্থাপন করা লাগবে যেখানে হোক যেমন নেগেটিভের ভিতরে আমার যে ফটো নিল আমার ফটোটা নেগেটিভের ভিতরে আছে না নাই তার নেগেটিভ এটাকে স্থায়ী স্থাপন করছে কিনা এটা কোনো তেল দিয়া করছে নাইলে আকর্ষণীয় চুম্বুকের মতো কোনো বস্তুর দ্বারায় করছে অথবা রং দিয়া করছে যেমনে হোক এটা স্থায়ীভাবে করছে এটা নাসিরা পর্যন্ত ছবিটা এখানে থাকবে তো এটাকে বলা হয় কোনো বস্তুর ভিতরে স্থাপন হওয়া স্থাপন হইলে না মানুষ এটাকে যোগ যোগ ধরে পূজা করার মাসলা আসবে স্থাপন থাকলে না সেটা আল্লাহর খলকের সঙ্গে সৃষ্টির সঙ্গে সাদৃশ্য হবে যদি মেশিনের সাহায্যে ছবি হইল কোথায় গেল অস্তিত্বই নাই যেমন গ্লাসের সামনে দাঁড়াইলে আমি সরে গেলাম অস্তিত্ব নাই গ্লাসের সামনে দাঁড়াইলে দেখা যায় আর চলে আস সরে গেলে দেখা যায় না এটা যেমন গ্লাসে অস্থায়ী কোনো স্থায়িত্ব নাই তাই কেউ এটাকে না জায়জ বলে নাই পানির ভিতরে আমার ছবি দেখা যাচ্ছে সেখানে এটাকে কেউ না জায়জ বলে নাই সূর্যের আলোর সামনে আমার ছায়া এটাকে না জায়জ বলে নাই কেন বলে নাই এগুলা একটাও আমার আকৃতিকে স্থাপন করে নাই ঠিক না বেঠিক বলো আয়নার ভিতরে তুমি যখন দাঁড়াও আয়নার সামনে তোমার ছবিটা কি আয়নার ভিতরে স্থাপন থাকে নেগেটিভের মতো ঢুকানো থাকে তুমি চলে আসলে কি ছবিটা দেখা যাবে ক্লাসে পানি ভিতরে দেখা যাবে ছায়ার মধ্যে দেখা যাবে না এইগুলা একটাও কোনো আলেম শরীয়তের আলোকে না যায় বলে নাই অর্থাৎ এইগুলা ফটোই না আসলে আমরা আমাদের সমাজ এটাকে হয়তো কেউ কেউ ফটো বলে শরীয়তের আলোকে এটা ফটু না শরীয়তের আলোকে ফটু কোনটা যেই ফটুটা কোনো বস্তুর আকৃতিকে যে কোনো বিষয়ের মাধ্যমে মানুষের কাজের মাধ্যমে মানুষের ভূমিকার মাধ্যমে কর্মের মাধ্যমে যদি জিনিসটা চলে যায় আসল বস্তু চলে যায় তার সুরটটা আকৃতিটা কোন বস্তুর ভিতরে স্থাপন হয় তাহলে এইটাই হইল তসবির সুরা এই কথা মুফতি শফি রহমতুল্লাহ আলাই ছবির তারিফের ভিতরে কথা এটা লিখছেন জহর আহমদ ওসমানী এলাউ সুনানির ভিতরে হারাম ছবির সংজ্ঞা দিছেন যেটা নাকি স্থাপিত মুফতি রশিদ আহমদ লুদিয়ানবী আহসানুল ফতুয়ার মধ্যে বলছেন একই কথা মুফতি জমিল আহমদ খানবী উনি বলছেন একই কথা দুনিয়ার প্রচুর ওলামারা এই কথা বলছেন যে ছবি হারাম ছবি হওয়ার জন্যে সেই প্রাণীর আকৃতিটা কোথাও না কোথাও হুবহু দারণকৃত হইতে হবে স্থাপন হইতে হবে অস্থায়ী পানির মতো হইলে আর গ্লাসের মতো হইলে এটাকে ছবি বলা যায় না ছবি বলা না গেলে হারাম বলা যায় না কথাটা বুঝে এসছে যখন ছবির সংজ্ঞার ভিতরে বিষয়টা ওলামারা লক্ষ্য করলেন তাহলে এখন বলেন ফটোগ্রাফের ফটোর ভিতরে নেগেটিভের ভিতরে ছবিটা ধারণ কিন্তু আছে না নাই তাইলে আরবের ওলামায় কেরাম এটাকে ছবি না বলো শেখ বখিদ মিশরের গ্র্যান্ড মুফতি ছবি না বলি বলছেন ইউসুফ কারদাবি এখনও আছেন তিনি কাতারে ছবি না বলি বলছেন শত শত আলেমরা ছবি নয় বলি বলছেন ওলামায় দেয়াবন ছবির আসল তারিফ সংজ্ঞা বের করি সেখানে এই হাকিগত পাইয়া যেহেতু এটা আমরা না দেখলেও দূরবীন দিয়ে দেখলে দেখা যায় নেগেটিভের ভিতরে ছবি বা আলোর ভিতর দিলেও দেখা যায় নেগেটিভ ভিতরে ছবি যদিও ছবিটা পুরা আমার আকৃতি না কিন্তু আকৃতি মোটামুটি আমার কাছে চোখের মধ্যে অদৃশ্য কম দেখা গেলেও মোটামুটি ছবিটা সেখানে আছে কিনা স্থাপিত এই কারণে এটাকে আমাদের ওলামায় দেবন নেগেটিভের ফটোকে হারাম ছবির অন্তর্ভুক্ত করিয়া কোন দেবন্দি আলেমে ক্যামেরাওয়ালা ছবি রিল করা ক্যামেরাওয়ালা ছবি অ্যানালগ ছবি এটা ক্যামেরাওয়ালা ছবি এটাকে হালাল বলেন নাই এইটাকেও ওই ভাস্কর্যের মতো ওই আর্ট করার মতো প্রিন্ট করার মতো ওই ছবির মতো করিয়া হারাম সিদ্ধান্ত দিয়েছে কথা বোঝেন নাই এইটা আমাদের অতীতের কথা বর্তমানে এটার বেশি আলোচনার দরকার নেই কারণ এটা নিয়ে কোনো একতলাভও নাই আর এই ক্যামেরা বর্তমানে চলতেছেও না বর্তমান যেটা নিয়ে সবচেয়ে বড় আলোচনা সেটা হইল ফটোগ্রাফির পরে নেগেটিভওয়ালা ক্যামেরার ফটোর পরে বর্তমানে আধুনিক যুগে ডিজিটাল ফটো তৈরি হয়েছে ক্যামেরা এখানে কোনো কিছু লাগে না রিল টিল কিছু কিনারও জামিলা নাই মেমোরি আছে ভিতরে মোবাইলের ভিতরে মেমোরি আছে ক্যামেরার সাহায্যে মোবাইলও ক্যামেরা যেখানে যেখানে ক্যামেরা আছে ক্যামেরার সাহায্যে আপনার ছবিটা লয় ধারণ করে ছবিটা তোলে কিন্তু এই ছবিটা যেখানে memory disk disk hard disk যত জায়গায় থাকে কোনো জায়গাতে পৃথিবীর কোনো বৈজ্ঞানিকরা দূরবীন দিয়া তাকাইও সেখানে আপনার ছবির কোনো আকৃতি বের করতে পারে নাই পর্যন্ত এখন এটা কি জিনিস মেমোরি কি জিনিস সিডি কি জিনিস ডিস্ক কি জিনিস হার্ড ডিস্ক কি কিভাবে আমার ছবি আবার কিছুক্ষণ পরে মনিটরে কম্পিউটারে আসতেছে মোবাইলের ভিতরে আসতেছে আসতেছে না এই জিনিসটা কি আসলে যেহেতু এটা আধুনিক বিজ্ঞানের আবিষ্কার তাই এটার উপরে ফতোয়া দেওয়ার আগে মুফতিরা আমরা ফতোয়ার কিতাব দেখার আগে আগে সায়েন্স বৈজ্ঞানিকদেরকে জিজ্ঞেস করতে হবে তোমরা কি জিনিস আবিষ্কার করছো এটার হাকিকত আগে আমাকে বুঝাই দাও তখন আমি কিতাবের সঙ্গে মিলাবো অনেক মানুষ বলে দেখতে ছবি দেখা যায় টেলিভিশনের ছবি মোবাইলের ছবি বস এত গবেষণার দরকার নাই কেন সাইন্টিফিককে জিজ্ঞাসা করব সায়েন্সওয়ালাকে জিজ্ঞাসা করব বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করব শরীয়ত্ব বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করি করি মাস্তা চলতে বলা হয় নাই কথাইটা ঠিক না কথাইটা ঠিক শরীয়তের কোন মাস আলাকে শরী শরী দলিল প্রমাণ দ্বারা না দেখিয়া বৈজ্ঞানিকদের বিজ্ঞান দিয়া দেখিয়া আমরা আমল করব না এটা আমরা একমত কিন্তু যদি বিষয়টা হয় বিজ্ঞানের আবিষ্কার তাহলে আবিষ্কারককে জিজ্ঞেস করতে হবে জিনিসটা কি এই ক্যামেরা আমার সামনে এটা কি আমার আরবি কিতাবের মধ্যে কোরআনে আর হাদিসে ফেকার কিতাবে এটার ব্যাপারে কিছু লেখা নেই কিতাব যখন লেখা হয়েছে তখন এটা ছিল না বোঝেন না কথা বিজ্ঞান আবিষ্কৃত কোনো বস্তুর ব্যাপারে জায়েজ না জায়েজ ফয়সলা দিতে বৈজ্ঞানিকদের কথা আমাদের জানতে হবে কিন্তু যেটা বিজ্ঞানের আবিষ্কার না সেই ব্যাপারে আমি বৈজ্ঞানিকদেরকে যুক্তিবাদীদেরকে যুক্তি জিজ্ঞাসা করবো কেন কোরআন হাদিস থাকতে মাসলা দুইটা ভিন্ন ভিন্ন যেমন আমাদের আকাবরিন সবাই মাইকের ব্যাপারে এই যে মাইক যাকে মোকাব্বর সাউথ বলে এটাকে নিয়ে ফতোয়া দেওয়ার সময় গবেষণা করছে কিনা কথা বলা করছে কিনা এক সময় তো বলেছিল মাইকে নামাজ পড়লে নামাজ হবে না কেন বলছিল যে আমি কথা বলতেছি আর তোমরা মাইকের মাধ্যমে শুনতেছ এক সময় আমরা আলেমরা মনে করছিলাম যে আমার আওয়াজটা ভিন্ন মাইক থেকে আওয়াজ যেটা বের হচ্ছে এটা ভিন্ন সেপারিট তাহলে আমার আওয়াজ তো মাইকের আওয়াজ না কথা বুঝুনি তাইলে মাইক মসজিদে ব্যবহার করলে নামাজের ভিতরে ইমাম সাহেব কেরাত পড়বে ভাইজা কোরিয়াল কোরআন ভাস্তামিউলাহু মুসল্লিরা শুনবে এখন মুসল্লিরা যেটা শুনতেছে মাইকের আওয়াজ এটা তো ইমামের আওয়াজ না কথা বোঝা নাই এই জন্য এটা না যায় ছিল মুফতি শফি রহমতুল্লাহ আলাই আরো বড় বিজ্ঞ আলেমরা আলায় যদি দা লেখছে কিতাব কিতাব লেখিয়া বড় বড় বৈজ্ঞানিকদের সঙ্গে যোগাযোগ করছে তার থেকে মাইক সম্পর্কে জানতে চাইছে মাইকের হাকিকত কি মাহি মাহিয়ত কি কি কি সব জানার পরে এবার আবার ফতোয়া শেষ করতে হয়েছে ঠিক না বেটিক বলো তাহলে যারা বস্তুটা আবিষ্কার করছে তাদের থেকে বস্তুটা জানা আমার দরকার আছে আমি তার থেকে ফতোয়া নিব না বস্তু এটার মাহিও জানবো ফতোয়া তো কোরআন শুনে দিবে কথা বোঝা নাই কি করছি তাহলে ডিজিটাল ক্যামেরা সম্পর্কে ফতোয়া দেওয়ার আগে এই ক্যামরাইটের হাকিকত আগে জানতে হবে ক্যামরাইটের হাকিকত ডিস্কের হাকিকত মেমোরির হাকিকত সিডির হাকিকত এইগুলো আমরা কিতাব পড়িয়া কিতাব থেকে পাবো না এটা ওদের থেকে পাবো ওদের থেকে বিষয়টা বুঝি নেওয়ার পর বস্তুটা কি এরপরে কিতাব দেখিয়া কোরআন হাদিস দেখিয়া আমরা তার ব্যাপারে ফতোয়া দেবো ভারতের জমিয়তুল হিন্দের আন্ডারে এই পর্যন্ত তিনটা সেমিনারের কথা ডকুমেন্ট আমার কাছে আসছে দাওলম করাচির আল্লামা তকি উসমান সাহেবের নেতৃত্বে সেখানেও তিনটা মজলিসে মাসাইলে হাজরা বড় বড় ফকিদের এস্তেমার ডকুমেন্ট আমার কাছে আছে আমি এতে দেখলাম ডিজিটাল ক্যামেরার ছবি কি হারাম ছবি না এটা ছবি না এই নিয়ে দুইটা মত হয়েছে এই মতগুলা বলার আগে জিনিসটা বুঝি আমরা সেটা হলো ক্যাসেট তো বুঝেন ক্যাসেট ওয়াজে রেকর্ড করিয়া অডিও অডিওর বয়ান শুনেন না অডিও ভিডিও না অডিও আগে যে ক্যাসেট ছিল ফিতাওয়ালা সব ওয়াজগুলা বয়ানগুলা বক্তব্যগুলা ক্যাসেটে কি দেখত সংরক্ষিত আপনি আপনাকে জিজ্ঞাসা করি বলেন তো কথা বলি আমি আওয়াজ মুখের আওয়াজ আমার আওয়াজ শব্দ এটা শব্দ তরঙ্গকে রিলের ভিতরে কিভাবে ঢুকানো হইত এটা বিজ্ঞানের অগ্রগতি না বিজ্ঞান ক্যাসেটের মধ্যে এমন এক ধরনের ফিতা সিস্টেম করছে এই ফিতার মধ্যে এমন কিছু উপাদান আছে যে আমার মুখের শব্দ আওয়াজের তরঙ্গকে সে আলোর সঙ্গে আলোতে রূপান্তরিত করিয়া এই আলোইটাকে ফিতা কেস করে সংরক্ষণ করে এমনভাবে সংরক্ষণ করে যখন আবার মেশিনে আপনি ক্যাসেটটা দেন তখন ফিতার থেকে অসংখ্য আলোর উষ্ণী বিন্দু আলোর বিন্দু এগুলো ক্যাসে টেপ রেকর্ডের ভিতরে আসে টেপ রেকর্ডের মধ্যে মেশিন আছে এটার সঙ্গে ধাক্কা খায় ধাক্কা খাওয়ার পরে সেখান থেকে ওই আলো দিয়ে যেই আওয়াজ তরঙ্গকে সংরক্ষণ করছিল সেই আওয়াজ তরঙ্গটা আপনি শুনতে পান এটাও হলো ফিতার মধ্যে আওয়াজকে সংরক্ষণ কেন করলে এটা তো আরাজ মুখে বললাম হাওয়ার সঙ্গে বিলীন হয়ে গেল তাই না আমার মুখের আওয়াজটাকে সায়েন্স বিজ্ঞানের উন্নয়নের মাধ্যমে তারা এমন এক বস্তু আবিষ্কার করছে যে বস্তু আমার আওয়াজ হাওয়াটাকে কোনো বস্তুর মাধ্যমে বারিক বস্তুর মাধ্যমে যেটাকে আলো বলা হয়েছে এটার মাধ্যমে কেস করিয়া ওইখানে কতগুলো আলোর কণা সংরক্ষণ করে রাখে আবার মেশিনে ফিট করলে ফিতার থেকে আলোর কণা উড়ে উড়ে এসে ট্যাপ রেকর্ডের মেশিনের সঙ্গে ধাক্কা লাগায় ধাক্কা দুই পাশে হওয়ার কারণে আওয়াজ হয় সে আওয়াজটা ওই আওয়াজ যে আওয়াজ আমি বয়ানের মধ্যে করেছিলাম ট্যাব রেকর্ডার আর অডিও বুঝলে ভিডিও আর ডিজিটাল ক্যামেরা বোঝা সহজ ডিজিটাল ক্যামেরার ভিতরে দুইটার দিক আছে এবার শোনো একটা হলো ক্যামেরা দিয়া আমাদের এই ছবিগুলা তোমাদের ছবি নেওয়া হয়েছে ক্যামেরায় এখনো প্রকাশ করে নাই প্রচার করে নাই ক্যামেরার ভিতরে আছে ক্যামেরার ভিতরে তোমাদের ছবিগুলা আকৃতিটা কেমন করিয়াছে কথা অনেক লম্বা আলহামদুলিল্লাহ বই লিখতেছি বইয়ের ভিতরে এটা অনেকটা আসি গেছে দাওলুমের করাচির বিস্তারিত ফতোয়ার ভিতরে এটা বড় অনেক দলিল সহ পেশ করা হয়েছে বৈজ্ঞানিকদের বই থেকেও তাদের মন্তব্য কথাগুলা নকল করা হয়েছে ক্যামেরার ভিতরে ডাটা থাকে ডাটাগুলো ডিস্কের মধ্যে ডাকা থাকে মেমোরির মধ্যে থাকে এর ডাটার মধ্যে আমার আকৃতিটাকে সোহা এটাকে বিন্দু আকারে এটা আলোর দ্বারা করা হয়েছে দেখো না ক্যামেরা করলে আলো মারে না আলোর সাহায্যে ডাটার ভিতরে অসংখ্য বিন্দু বিন্দু আকারে কোটি কোটি বিন্দু আকারে আমার আকৃতিটাকে ক্যামেরার ভিতরে ঢুকানো হয়েছে মেমোরির মধ্যে ঢুকানো হয়েছে হার্ড ডিস্কের মধ্যে ঢুকানো হয়েছে হার্ড ডিস্কের ডাটায় সংরক্ষিত কি সংরক্ষিত আমার ছবি না আমার ছবি না আমার ছবি আর ক্যামেরার মাসে একটা আলো আছে আলোর সাহায্যে আমার ছবিটাকে আলো বানাইছে আলোকে কুটি কুটি বাগে বিভক্ত করে এটাকে ডাটার ভিতরে জিরো ওয়ান দিয়া বৈজ্ঞানিক একটা সংখ্যা এর মাধ্যমে হাজার হাজার কোটি কোটি বিন্দুতে ডাটার ভিতরে সংগ্রহ করে রেখেছে তারা বইয়ের ভিতরে বারবার লিখতেছে জীবন কোনোদিন মনে করিও না ডিজিটাল ক্যামেরার ভিতরে ডিস্কের মধ্যে হার্ড ডিস্কের মধ্যে মেমোরির মধ্যে কোনোদিন হুবহু আকৃতি সংরক্ষিত নাই কি আছে আকৃতি হয়ে গেছে আলো আলো হয়ে গেছে কুটি কুটি বাঘে বিভক্ত এই বিভক্তি কণাগুলা আলোর কণাগুলো কুটি কুটি বাঘে নোক্তার মতো করে করে ডাটার ভিতরে সংরক্ষণ করে দেওয়া আছে বিজ্ঞানে ডাটা যদি আপনি দূরবীন দিয়ে দেখেন তাও আপনি বিন্দুগুলা দেখবেন না আর বিন্দুগুলা দেখলেও জিরো ওয়ান বিন্দু এর দ্বারা কি বোঝানি হয়েছে কিসের সংকেত পৃথিবীর কারো বোঝার শক্তি নেই তাইলে ক্যামেরার ভিতরে নেগেটিভের মতো আমার আকৃতি আছে না আমার আকৃতিকে আলো বানায়া আক্স বানায়া এটাকে কুটি কুটি বাগে বিন্দু বিন্দু কণা কণা বানায়া ডাটার মধ্যে মাহবুস করছে কোনটা তাহলে এখানে নেগেটিভের মতো আপনার ছবি পাবেন কি পাবেন কতগুলা বিন্দু কণা বিন্দুকণাগুলো আলোর আর এই ডিস্কটাকে হার্ড ডিস্ককে মেমোরিকে যখন মেশিনে দিবেন মেশিনটা মোবাইল হোক আর কম্পিউটার হোক যাই হোক সিনারি দেখার জন্যে তখন ডাটার থেকে সংরক্ষিত ওই বস্তুটা আলোগুলো বিন্দুগুলো আলোর বিন্দুগুলো এক লক্ষ ছিয়াশি মাইল ব্যাগে তথা তিন লক্ষ কিলোমিটার ব্যাগে দ্রুত করে ইয়েতে পড়ে টিভির পর্দায় পড়ে মনিটরে পড়ে মনিটরটা গ্লাস না গ্লাসের মধ্যে পড়ে যখন বিন্দুগুলো আসে আলোর বিন্দু কুটি কুটি অগণিত অসংখ্য কম্পিউটার ডাটার থেকে হার্ড ডিস্কের ডাটার থেকে মেমোরির থেকে এটা আসার গতিগত তিন লক্ষ কিলোমিটার বৈজ্ঞানিকরা লিখছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এমনি আসে ব্যাগে মনিটরের মধ্যে আসিয়া মনিটর যদি অন করা হয় সেখানে আসিয়া এটা বাড়ি খায় বাড়ি খাওয়ার সাথে সাথে এটা ভেঙ্গে চুরমার হয়ে যায় তোমরা সোলায় যাউওয়ালা চিননি মাই বুঝি যারা পড়ছ সোলায় যাউওয়ালা চিন না কেউ মশাল ছিল না মশাল চেরা একটার মধ্যে আগুন লাগাইয়া মশালের মধ্যে আগুন লাগাইয়া কি করো এমনে গুড়াও এই এমনে গুড়াও মশালটা কিন্তু এক জায়গায় দাঁড়ানো না এটা ঘুরতে আছে কিন্তু এইভাবে ঘুরাইলে মনে হয় কিনা যে চারপাশে একটা গোল দায়রার ভিতরে আগুন জ্বলতেছে পুরাটা আগুন আগুনটি পুরাটা জায়গার মধ্যে আছে না এক জায়গায় এইটার দ্রুত বেগে চলার কারণে শোলায় জাউয়ালা কয় এটাকে জাউয়ালা শোলা তখন দেখতে কি মনে হয় পুরা আগুন দিয়ে একটা কি বাউন্ডারি করে রাখছে মনে হয় কিনা তেমনিভাবে ডাটার থেকে অগণিত অসংখ্য আলোর কণা মনিটরের মধ্যে গিয়া কত দ্রুত বেগে যায় তিন লক্ষ কিলোমিটার দ্রুত বেগে যায় এক লক্ষ ছিয়াশি হাজার কিলো মাইল দ্রুত বেগে যাইয়া সেখানে এটা মুহূর্তের মধ্যে মনিটরে দেখায় আবার তৎকালিক সেটা নিঃশেষ হইয়া যায় বুঝো নাই ওই মশাল এখন এখানে আছে মুহূর্তের মধ্যে এখানে আলোটা তুমি ওইখানে দেখতেছ এটা যেরকম এই আলোগুলা মনিটরে কি হয় যায় একটার পর একটা চুরমার হয়ে যেতেছে ফিনিশড হয়ে যেতেছে ফানা হয়ে যেতেছে যায় অজুত ধাক্কা খাইয়া কি চুরমার হয়ে যায় কেউ কেউ বলছেন বৈজ্ঞানিকরা এক কোটি তিরানব্বই লক্ষ নব্বই হাজার কণা প্রতি সেকেন্ডে বিন্দু সেখানে গিয়া জন্ম হেয়ার ফানা নিঃশেষ হইয়া যায় এখান থেকে আমার ওই আকৃতি মনিটরে দেখা যাচ্ছে বুঝেন না কথা মশালের আকৃতি কেমনে দেখা যায় পুরাটার মধ্যে আগুন দেখা যায় না মশাল তো এক জায়গায় বাকি পুরা জায়গার মধ্যে তো মশালটা নাই কিন্তু তবুও দেখা যায় কিনা এখন যেহেতু বিন্দু যাইতে আছে কুটি কুটি আলোর বিন্দু যাই এটা যাওয়ার সঙ্গে সঙ্গে ফিনিশ শেষ একটা এক কোটি শেষ হইলে আরো কত কোটি পিছন থেকে আসতেছে এটা শেষ নাই এটার তরঙ্গ চলতেছে এই তরঙ্গের কারণে সেখানে আমার আপনার পুরো ভিডিও সব আকৃতি দেখা যাচ্ছে সেখানে তাইলে মনিটরের ভিতরে কি আমার ছবি দেখা ছবি আছে এখানে স্থাপিত আছে যদি ডাটার থেকে মেমোরির থেকে ওই আলোগুলা সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মেমোর মনিটরে কি দেখা যাবে না মানুষ দেখা যাবে না আকৃতি শেষ ওটা সাপ্লাই দেয় কোটি কোটি বিন্দু গিয়া তিন লক্ষ কিলোমিটার বেগে সেখানে গিয়া কি হয় নিঃশেষ হইয়া যায় বলো না কি হয়ে যায় ফিনিশড হইয়া যায় মাদুম হইয়া যায় থাকে না এটাকে আরেক ভাষায় বুঝো না হারিকেন বলো চেরাক বলো হারিকেনে যখন আগুন দাঁড়াও বিজ্ঞান যদি বুঝো ভালো করে বুঝবা মানতে করলে তেল দিলে জলে না এলে জলে না ঘটনা কি জানো তেল যখন কিনে দেওয়া হয় তেলগুলো ফিতার আকারে উপরে আসে আস্তে আস্তে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তেল জ্বলতে থাকে জ্বলতে থাকে বন্ধ নাই তেলের তরঙ্গ চলতে আসে এদিকে আগুনও দেখা যাচ্ছে তার মানে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে অনেক তেল অনেক তেলের বিন্দু কিন্তু জ্বলে যাচ্ছে জ্বলতে জ্বলতে তোমাকে আগুন দেখাচ্ছে বুঝো না কথা এই জন্য তো তেল শেষ হয়ে যায় কেমনে শেষ হয় তেলগুলো যায় কোথায় পরে যায় পুরিয়া সাই হয়ে যায় না পুরিয়া ফিনিশ হয়ে যায় তেল পুরে মাদুম হয়ে যায় তেল ফুটতে আছে ফুটতে আছে এদিকে নিচের থেকে আসতে আছে বন্ধ নেই যতক্ষণ আসতে থাকবে আর ফুটতে থাকবে প্রকাশ পাবে বিনাশ হয়ে যাবে প্রকাশ পাবে বিনাশ হয়ে যাবে এই তরঙ্গ যতক্ষণ চলবে আগুন দেখা যাবে একই সিস্টেম হার্ড ডিস্কের কিসের থেকে ডাটার থেকে কুটি কুটি তেলের কণা মনে করো আলোর কণা যায়া ওই দ্রুত বেগে মনিটরে আঘাত করে বাড়ি খায় ফিনিশড হইয়া যায় ওই তেলের মতো জলে শেষ হইয়া যায় শেষ হইতে থাকে পিছন থেকে হাজার হাজার আসতে থাকে আসা দেওয়া বন্ধ নাই তা আমার আর আপনার চোখে মনে হয় কিরে আলো একসঙ্গে চলতেছে আলোটা শেষ হয় নাই প্রতি বিন্দুয়ে বিন্দুয়ে সেকেন্ডে কত আলো জ্বলে এক কোটি তিরানব্বই লক্ষ নব্বই হাজার আলো ফিনিশড হয় প্রতি সেকেন্ডে এই জন্য আমরা অজুদ দেখতে পাই আদম দেখতে পাই না আসলে কিন্তু বিন্দু যেটা প্রথমে গেছে কয়েক লক্ষ বিন্দু প্রথমে গেছে সেটা কিন্তু এক সেকেন্ড না আরো অল্প সময়ের ভিতরে এটা কি হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে বিষয়গুলো বুঝার ব্যাপার সোলায় যাওয়ালা বুঝলে হারিকেনের তেল জ্বলার আগুন জ্বালা বুঝলে তখন বুঝে আসবে আচ্ছা আমি যদ্দুরা বললাম বই সাপলে দেখবা ফতোয়াটা আছে উর্দুতে এটাও দেখবা বুঝে আসবে ইনশাল্লাহ আমি মোট কথাটা বললাম মোটামুটি বুঝার করিব করিব হইলাম বিষয়টা আরো অনেক লম্বা তারা সায়েন্সে আরও বিভিন্ন পদ্ধতি বুঝাইছে সেখানে অনেক তাদের সংকেত দিয়া দিয়া যেগুলো আমরা বুঝিও না কিন্তু সার কথা এটা এইটাকে সার কথা মানলে এখন আমার এখানে আলোচনা এই ক্যামেরার ভিতরে সিডির ভিতরে মেমোরির ভিতরে ডিস্কের ভিতরে আমার ছবির আকৃতি স্থাপিত আছে না নাই তাহলে ওইখানে তো নাই তাহলে এটা হারাম ছবির মধ্যে আসে না নেগেটিভের মধ্যে যেমন আছে ফটোগ্রাফির নেগেটিভের মধ্যে আসে না নাই ডিস্কের মধ্যে মেমোরির মধ্যে নাই সেখানে আছে কি কুটি কুটি আলোর কণা যা একসঙ্গে মেশিন চাললে তিন লক্ষ গতি মাইলে কিরে কিলোমিটারে মেশিনে যায় <clears throat> পর্দায় যায় যে টকরাও খাইয়া ফিনিশড হইয়া চুরমার হইয়া এগুলা চলে যায় আবার আসে পিছন থেকে আসে আসতে আসে যাইতে আসে প্রকাশ পাচ্ছে নিকাশ কি কয় নিঃশ্বাস হচ্ছে বুঝে নাই এ হইতে হইতে যদি বন্ধ নাই সোলা জাউয়ালার মতো এখন আমি স্ক্রিনের পর্দা কি দেখতেছি স্ক্রিনের ভিতরে আমি মারও দেখতেছি স্মরণ রাখি অনেক সময় টিভির পর্দায় দেখা যায় হঠাৎ করে হ্যাং হয়ে গেছে একটা লোকে বক্তৃতা দিচ্ছিল আ করে রয়েছে চলে না আসা আচ্ছা, এরকম তারা বলেন এই যে আলো থাকে না আলো তো বহু বিভক্ত কারণ আমার পুরা আজকের ক্লাসটাকে বয়ানটাকে পুরাটাকে যদি তুমি ভিডিও করো তাহলে আমার এই এক ঘন্টার আলোচনা আমার কতগুলো পাট পাট অংশ আছে না এই আমি এইভাবে আসি এখন এইভাবে থাকার পিছনেই কিন্তু কোটি কোটি বিন্দু বিন্দুগুলো আসিয়া মনিটরে কি করবে চাপ দিবে ধাক্কা মারবে তুমি আমাকে এই অবস্থা দেখবা আবার এটার পাশে পিছন থেকে বিতর্তি বাই সিরিয়াল আসতে আসে এটা বৈজ্ঞানিকরা সিরিয়াল বানাইছে আসতে থাকবে তোমার পুরা অবস্থানটা একটার পর হরকত নড়াচড়া সব দেখা যাবে যদি আসার ক্ষেত্রে পরেরটা না আসিয়া আগেরটার মধ্যে বিন্দু বেশি বেশি আসা আরম্ভ করে পরেরটা পরের পাটটা বন্ধ করে দেওয়া হয় তখন এই একভাবে দেখা যায় হা করে দিছে বুঝেন নাই কথাটা সারমর্ম হইল বই পড়লে অনেক কিছু জানবা সব কিছু ক্লাসে বলার সুযোগ নাই বা বলতে পারবো না বিষয় এতটুকু আমরা মূল বুঝছি বৈজ্ঞানিকদের ডিজিটাল ক্যামেরা সম্পর্কে তারা বারবার বলতেছে মনিটরে পর্দায় টেলিভিশনের পর্দায় কোনো জিনিস আপনি গ্লাসের সামনে দাঁড়ায় আয়নার সামনে দাঁড়াইলে এ ভাই আয়নার সামনে দাঁড়াইলে সরে গেলে যেমন গ্লাসের ভিতরে আপনাকে দেখা যাবে না যতক্ষণ দাঁড়ায় থাকবেন দেখা যাবে যাবে কি যাবে না যখন দেখা যাচ্ছে তখন আপনার ছবিটা গ্লাসের ভিতরে স্থাপিত আটকে রয়েছে কোথাও যেমন নাকি কাগজের মধ্যে প্রিন্ট করলাম রং দিলাম কালি দিলাম এটা দিলাম এটা দিলাম কাগজের চামড়ায় প্রিন্ট করলাম স্থাপিত হয়েছে নেগেটিভের ভিতরে ফটোগ্রাফি নেগেটিভের ভিতরে স্থাপিত হয়েছে আয়নার ভিতরে কি হয় না স্থাপিত হয় না পানির ভিতরে স্থাপিত হয় না ছায়ার মধ্যে স্থাপিত হয় না ঠিক তদ্রুপ এইটা আকসের মতো আকস না আয়নার মতো কিন্তু আয়না না আয়না ছবি না এটা ছবিও না হারাম ছবিও না যেটা স্থাপিত করা হয় এটা আবার গ্লাসের মতো ছবিও না এটা পানির মতো ছবিও না এটা ছায়ার মতো না এটা তাহিক করিয়া মোলামারা বলছেন এটা স্থাপিত হওয়ার মতো ছবি তো নয় বরং এটা আয়নার ছবির অনেক কাছাকাছি সাদৃশ্য হয় ছবি হুনবিল আকসে হুবহু আয়নার ছবি ডিজিটাল ক্যামেরা ছবি এক নয় এটা হাকিগত একটু আগে বললাম তবে অনেক দিক দিয়ে মিল আছে কিসের সাথে আয়নার ছবির সাথে কারণ আয়নাও দেখা যাবে যে আমার ছবিটা আলো থাকলে এখানে মাঝখানে আলো কাজ করে করেই করে না অন্ধকারে কি আয়নাতে ছবি দেখা যাবে নাকি আচ্ছা আলো আছে আমি নাই আমার ছবি দেখা যাবে নাকি তো সেখানে আমার ছবিকে আলোর সাহায্যে এটাকে এক রকমের আলো বানাইয়া ওটা গ্লাসের ভিতরে বাড়ি খাচ্ছে ওখানে আবার ওই আলোটা ফিনিশ হচ্ছে আর হইতে আছে একটার পর একটা বিন্দু তাই গ্লাসের ভিতরে দেখা যাচ্ছে অনেক সময় মেশিনের সাহায্যে কাপড়ের ভিতরেও আমাদের ভিডিওর পুরাটা দেখা যাবে দেখা যাবে না অনেক দেওয়ালের মধ্যে দেখা যাবে দেখা যায় কি না তো দেওয়ালে যে দেখা গেল আমার ক্যামেরার সাহায্যে দেওয়ালে কি এটা আটকে রয়েছে স্থাপিত হয়েছে তেমনি মনিটরও স্থাপিত হয় না টিভির পর্দাও স্থাপিত হয় না এগুলা সব বৈজ্ঞানিকদের বিজ্ঞান সায়েন্সের উন্নতি ডাটার মধ্যে কোটি কোটি বিন্দু সংরক্ষণ করিয়া আলোর আকারে আমাদের ছবি আকৃতিকে আলোর সাহায্যে কুটি কুটি কণায় বিভক্ত করিয়া ডাটায় সংরক্ষণ করিয়া সেখান থেকে সাপ্লাই দে গ্লাসের মধ্যে সেখান থেকে সাপ্লাই দে মনিটরে সেখান থেকে সাপ্লাই দে টিভির পর্দায় তখন টক্কর খাইয়া সেখান থেকে এই ছবিটা রিপিট করে এই ছবির অস্তিত্ব যেমন মনিটরে নাই এই ছবির অস্তিত্ব দৃষ্টের মধ্যে নাই এই ছবির অস্তিত্ব মেমোরির মধ্যে নাই মোবাইলের মধ্যে নাই পর্দায় আসতেছে থেকে বিজ্ঞানের এই কৃষ্মার মাধ্যমে আসতেছে এটা সার কথা তাহলে ডিজিটাল ক্যামেরার মাধ্যমে আমার আপনার ছবিটা কোনো কোনো জায়গায় কোনো একটা জায়গায় স্থাপিত আছে না নাই যদি না থাকে হারাম ছবির অন্তর্ভুক্ত হবে না যদি থাকে ওই নেগেটিভ ছবির মতো ফটোগ্রাফির ছবির মতো এটা কি হয়ে যাবে না হারাম হয়ে যাবে এই জন্য ওলামা একরাম বলেন ডিজিটাল ক্যামেরার ছবি যতক্ষণ পর্যন্ত প্রিন্ট না করবেন কাগজে কাগজে প্রিন্ট করা যায় না ফটো করা যায় না যতক্ষণ প্রিন্ট করা না হবে পত্রিকার কাগজে না আসবে প্রিন্টে না আসবে মেশিনের ভিতরে থাকবে সেইটা কি আছে যে কতগুলা আলোর কণা কোটি কোটি আরব খর্ব অসংখ্য অগণিত যে বিজ্ঞানের সাহায্যে ডাটার ভিতরে সংরক্ষিত আর কিছুই সেখানে দেখা যায় না দেখা যাবেও না এবং সেখানে জিরো ওয়ান একটা সংখ্যা বিজ্ঞানিকদের এর ভিতরে পুরা দুনিয়াটাকে সেখানে সংরক্ষণ করে রাখছে এই মেশিনের সাহায্যে আলোর কণা পর্দা গিয়া প্রকাশ পায় বিনাশ হয় প্রকাশ পায় বিনাশ হয় এইভাবে ওই মশালের মতো মশালের গুড়াইলে যেমন হয় তখন যেমন আগুন দেখা যায় পুরাটার মধ্যে ওই এখানেও আমাদের ছবি দেখা যাচ্ছে এই হলো ডিজিটাল ক্যামেরার হাকিকত বৈজ্ঞানিকদের আলোকে বুঝেন নাই বৈজ্ঞানিকদের এই কথাটা মানিলে দেখা যায় কোথাও কি নাই আমার ছবিটা সংরক্ষণ স্থাপিত নাই সাবেতুন আলা সাইন ওয়া মুস্তাকার নাই যে না তাকে এই ছবিটা গ্লাসের আয়নার আয়নার ছবির মতো ছবিটা পানির ছবির মতো তবে পানির ভিতরে পুরা আকৃতি ফুটে ওঠে না ছায়ার মধ্যে পুরা আকৃতি ফুটে ওঠে না পুরা আকৃতি ফুটে ওঠে কোথায় গ্লাসের মধ্যে আয়নার মধ্যে এই আয়নার আর্টসের সাথে ডিটেল ক্যামেরার এই ছবির সম্পর্ক গভীর কথা বুঝছেন গ্লাসও মানুষে বানাইছে মানুষের সানাতের মাধ্যমে এক প্রকারের গ্লাস বানাইছে পিছনে কি কি দিছে এরপরে গিয়া সেখানে আপনি দাঁড়াইলে কি হয় ছবি দেখা যায় তাহলে বন্দার তাসারুপ আছে না নাই দখল আছে না নাই এই ক্যামেরার ভিতরে বন্দার দখল আছে ওইখানেও কোনো জায়গাতে আকৃতিটা স্থাপিত না গ্লাসে আয়নায় এখানেও স্থাপিত না গ্লাসে আয়নাই তাই যে সমস্ত ওলামারা তাহাকি করছেন মহাকিকিন ওলামা যেমন শেখ মুফতি উদ্দিন সাম্বলি ভারতের তারপরে মুফতি শামজাই নিজামুদ্দিন করাচির তারপর মুফতি তকি উসমানী মুফতি রফি উসমানী তারপরে আল্লামা আসাদ মাদানী ভারতের আরও বড় বড় বিজ্ঞ আলেমরা অসংখ্য আলেমরা এই মত পোষণ করছেন কি মত যে এটা হারাম ছবির অন্তর্ভুক্ত বলা যায় না তাই দিনের একান্ত স্বার্থে দিন প্রচারের লক্ষ্যে দাওয়াত তাবলিগের লক্ষ্যে বাতেলের প্রতিহত করার লক্ষ্যে হককে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সব গুণা খাতার থেকে বাঁচিয়া মহিলা নাচ গান বাদ্য সব মনকারাত থেকে বাঁচিয়া যদি এই ছবি করা হয় এই ছবির মাধ্যমে ক্লাস দেওয়া হয় দাওয়াত তাবলিক করা হয় এই ছবির মাধ্যমে বাতের বিরুদ্ধে আলোচনা করিয়া জাতিকে জাতিকে অবৈধ করা হয় তাহলে এটা না জায়েজ হবে না এটা জায়েজ হবে এটা একদল আমাদের কথা কেন না জায়েজ হইতে কখন ছবি হইলে এটা কি ছবির অন্তর্ভুক্ত ছবি আর ছবি নয় পার্থক্য কি পার্থক্য হইল আকৃতি কোথাও স্থাপন হওয়া স্থাপিত না হওয়ার কারণে গ্লাসের আয়নার সামনে ছবিকে হারাম বলেন নাই ছবিয়ে বলেন নাই পানির ভিতরে আপনার আকৃতিকে ছবি বলেন নাই ছায়ার আকৃতিকে ছবি বলেন নাই কেন বলেন নাই স্থাপিত না তো যদি ডিজিটাল ক্যামেরার ভিতরে বৈজ্ঞানিকরা আছে দুনিয়াতে রিসার্চ গবেষণার দিন দিন আরো বাড়তেছে তাদের সরাপন্না হন তাদেরকে জিজ্ঞাসা করুন এই ক্যামেরার ভিতরে কোনো জায়গায় আমাদের আকৃতিকে সংরক্ষণ ধারণ করে রাখা হয়েছে নাকি হয় নাই যে না হইয়া থাকে তাহলে এই ক্যামেরার ছবি তো আয়নার ছবির সঙ্গে